وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الانهار خالدين فيها ومساكن طيبه في جنات عدن ورضوان من الله اكبر ذلك هو الفوز العظيم وكان النبي صلى الله عليه وسلم يقول في دعائه اللهم اني اعوذ برضاك من سخطك রাহ মুসলিম প্রাণপ্রিয় উপস্থিতি আজকে ইনশা আল্লাহ আমরা জুমার খুদ্বাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আর সেটি হচ্ছে আর হৃদ সন্তুষ্টি এটি একটি আকিদার বিষয় যে আমলগুলি হৃদয়ের আমল ভিতরগত আমল যে আমলগুলি মানুষকে দেখানো যায় না তার মাঝে অন্যতম একটি আমল হল সন্তুষ্ট থাকা আল্লাহর প্রতি সন্তুষ্ট হওয়া এটি মহৎ একটি গুণ আকিদার বিষয় কেননা এটিকে বলা হয়েছে দিনের বা ইমানের উচ্চ একটি স্তর যে ব্যক্তি আল্লাহ সুহানার প্রতি সন্তুষ্ট হতে পারেননি তার বিধান পে অথবা আল্লাহ সুহানা তাকে যা দান করেছেন তাতে তিনি সন্তুষ্ট হতে পারেননি তার ইমানের ত্রুটি রয়েছে হতে পারে এর ফলে তাকে জাহান নামের কঠিন সাজাও ভোগ করতে হতে পারে আর যে ব্যক্তি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন ইমানের পূর্ণতা অর্জন করে ফেলেছেন এজন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আকিদার বিষয় আল্লাহ সুবহানহতালা যে বিধান দিয়েছেন নামাজ রোজা হজ জাকাত তথা ইসলাম দিয়েছেন এই ইসলামকে পেয়ে আপনার মনোভাব কি আল্লাহ সুবহানহতালা আপনার জন্য যে বিধান নির্ধারণ করেছেন যে নীতিমালা নির্ধারণ করেছেন সে নীতিমালা সম্পর্কে আপনার মন্তব্য কি এই বিষয়গুলো স্পষ্ট হওয়া দরকার যে ব্যক্তি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহ সুবাহানতলা তার প্রতি সন্তুষ্ট হয়েছেন এটি কিন্তু মুমিনদের গুণ নেবী রসুলগণের গুণ তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন তাদের সুখে তাদের দুঃখে তাদের স্বাচ্ছন্দ্য অবস্থাতে তাদের কঠিন বিপদের অবস্থাতে সর্বদাই তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন অনুরূপভাবে নবী মুসাল্লাহ আলহিহসাল্লামের সাথীবর্গ যারা সাহাবি ছিলেন তাদেরও রূপ একই ছিল তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছিলেন আল্লাহ তালা তাই তো তিনি কোরআন মজিদে বিভিন্ন জায়গাতে তাদের গুণ তিনি উল্লেখ করেছেন রদি আল্লাহ আনহুম ওরদু আনহু তারা আল্লাহর প্রতি খুব সন্তুষ্ট ছিলেন আল্লাহর প্রতি তারা সন্তুষ্ট ছিলেন আল্লাহ সুহান তাদের প্রতি তিনি সন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহ আকবর দুনিয়াতে তারা অগ্রিম আল্লাহ পক্ষ থেকে তাদের কবুল হওয়া তাদের আমল গৃহীত হওয়ার সুসংবাদ চলে এসেছে আল্লাহ তারা সন্তুষ্ট হয়ে গেছেন প্রাণপ্রিয় উপস্থিতি এই জন্য আল্লাহ সুবহানতালার যে সন্তুষ্টি এ সন্তুষ্টি অর্জিত হয় যে ব্যক্তি আল্লাহ প্রতি সন্তুষ্ট থাকেন তার জন্য আল্লাহ সুবহানতালা সবার প্রতি তিনি সন্তুষ্ট নন যে ব্যক্তি আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহ সুহান তার প্রতি তিনি সন্তুষ্ট আর এটি শুধু মুখ দিয়ে বললেই হবে না হৃদয়ে তার বিশ্বাস থাকতে হবে ইমান আকিদা সুন্দর হতে হবে তার ভিতর্গত অবস্থা খুব সুন্দর তিনি আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহ তালা তিনি তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন তার আন্তরিক আকিদা বিশ্বাসে এবং তার কর্মে উভয়ে মিল পাওয়া যাবে এমনটি নয় যে সে আল্লাহর প্রতি সন্তুষ্ট তবে কর্মের প্রতি তার অনীহা রয়েছে নামাজ না নামাজ না পড়লে কি হবে পর্দা পর্দাপুষিরা এরই তো সে আগের যুগের কাহিনী অনুরূপভাবে যত ইসলামের দিক নির্দেশনা রয়েছে সেগুলোকে অবজ্ঞা করা অবজ্ঞা করা না মেনে নেওয়া একে আসলে সন্তুষ্টি বলে না সন্তুষ্টি বলে না এজন্য আমাদেরকে বিষয়টি আসলে বুঝতে হবে নবী মুসাল্লাহ আলী সাল্লাম তিনিও আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন তিনি আল্লাহর সন্তুষ্টি কামনা করতেন সবসময় দোয়াতে তিনি বলতেন আসলে হৃদ বা আল্লাহর সন্তুষ্টি যেটি হৃদ কাকে বলে ওলামগণ বলেছেন যে হৃদ বলা হয় হুয়া ও সুকুনুল কল্ব ও তমা নিনাত হৃদয়ের প্রশান্তি নিজকে আত্মসমর্পণ করা সন্তুষ্ট থাকা আল্লাহর প্রতি আমি সন্তুষ্ট সার্বিকভাবে সন্তুষ্ট যদিও আমার পেটে ক্ষুধা আমার আই ইনকাম খুব কম এরপর আল্লাহর প্রতি আমার কুধারণা নাই যে আল্লাহ আমার প্রতি জুলুম করেছেন নওজুবিল্লা মিন্দার আল্লাহ আমার প্রতি খেয়াল করেন না আমি আল্লাহকে অনেকবার ডেকেছি অনেক দোয়া করেছি আল্লাহ আমার ডাকে সাড়া দেন না এই ধরনের কুমন্তব্য পেশ করা কুধারণা পেশ করা এগুলো আসলে আল্লাহর অবাধ্যতা এটি সন্তুষ্টি নয় এটি সন্তুষ্টি নয় আল্লাহর প্রতি সুন্দর ধারণা হবে মেনের সব সময় তিনি সন্তুষ্ট হবেন যদিও তার পেটে ক্ষুধা কষ্ট হচ্ছে উপার্জন কম আলহামদুলিল্লাহ আল্লাহ যেটুকু আমার জন্য তিনি নির্ধারণ করেছেন আমি তাতে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আমি সর্ব অবস্থাতে আল্লাহর প্রতি প্রশংসা করছি আলহামদুলিল্লাহ এতে আমার কল্যাণ রয়েছে বিপদ ঘরে বিপদ চলছে তিনি বলছেন আলহামদুলিল্লাহ সন্তান মারা গেছে আলহামদুলিল্লাহ অসুখে পড়ে গেছে আলহামদুলিল্লাহ সর্ব অবস্থাতে আল্লাহর প্রতি তিনি সন্তোষ আল্লাহর প্রতি সন্তুষ্ট আমরা আয়াত পড়েছিলাম সুরা তো বাহাত্তর নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু তালা ইরশাদ করেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল আল্লাহ তালা মুকমিন মুকমিনাদের সাথে ওয়াদা অঙ্গীকার করেছেন ওমান আসদাকু মিনাল্লাহ কিলা আল্লাহর চেয়ে আর কে সত্যবাদী হতে পারে অধিক সত্যবাদী তিনি যে ওয়াদা তার মুমিন বান্দার সাথে দিয়েছেন তার ওয়াদা পূরণের ক্ষেত্রে তিনি অধিক সত্যবাদী অধিক পূরণ করেন তার ওয়াদাকে এই জন্য আল্লাহ তালা ওয়াদা দিয়েছেন কার সাথে তার মুকমেন মুকমিনা বান্দার সাথে তাদের সাথে ওয়াদা হলো জান্নাতিন তেজরি মিন তাহতিহাল আনহার তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর জান্নাত তৈরি করে রেখেছেন যে জান্নাতের নিম্নদেশ দিয়ে নহর প্রবাহিত হবে আর ও মাসা কেনা তৈবাহ তাদের জন্য বাসস্থান হবে অতি উত্তম অতি সুন্দর আল্লাহ সুহামতালা এরশাদ করেন ফি জান্নাতি আদন স্থায়ী সে জান্নাত হবে ও রিদওয়ান আকবর এবং আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি এ নিয়ামাত হবে অনেক বড় তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি সন্তুষ্টি হবে আল্লাহ তালা সন্তুষ্ট হবেন এই জন্য মুকমিনরা আল্লাহ সুখান তালাকে দেখবেন সন্তুষ্ট হবেন আল্লাহ সুখান ওয়া বড় যে নিয়ামাত সে নিয়ামাত শুধুমাত্র তাদেরকে দান করবেন জান্নাতীদেরকে দান করবেন তিনি এটি হবে অনেক বড় নবীম সাল আলী ওসাল্লাম তিনি দুয়াতে বলতেন আল্লাহুম্মা ইন্নি আল্লাহ আমি তোমার সন্তুষ্ট চাচ্ছি তোমার ক্রোধ থেকে আমি বেঁচে থাকতে চাই মমিনের স্বভাব হলো আল্লাহ যেন রাগান্বিত না হন এ ধরনের কোনো কর্ম না করা আল্লাহর অবাধ্যে না জড়ানো যেই কাজটি করলে আল্লাহ সুফান অসন্তুষ্ট হন সকল ধরনের কর্ম সকল ধরনের বাক্য সকল ধরনের ইঙ্গিত এমনকি ইঙ্গিত ইশারা করা এমন যদি হয় কাউকে কষ্ট দেওয়ার জন্য তাহলে সেখান থেকেও নিজ বিরত রাখা কেননা এর মাধ্যমে আল্লাহ সুফানা ওয়া অসন্তুষ্ট হতে পারেন এই জন্য আল্লাহ নিয়ে দোয়া বলতেন হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টি কামনা করছি এবং তোমার রাগান্বিত থেকে তোমার অসন্তোষ অবস্থা থেকে আমি আমার নিজকে মুক্ত রাখতে চাই তুমি আমাকে তৌফিক দাও তোমার কাছে আশ্রয় চাই যে তুমি আমার প্রতি রাগান্বিত হয়েও না এ রাগান্বিত হওয়া থেকে আশ্রয় চাই প্রাণপ্রিয় উপস্থিতি আমরা বুঝতে পেরেছি এজন্য আল্লাহ সুবহান আমাদের জন্য যা তিনি নির্ধারণ করেছেন এই নির্ধারণ মেনে নেওয়া এর গুরুত্ব অনেক যে বিষয়ে আমরা বলতে চেয়েছি আর রেদ সন্তুষ্টি এর যদি গুরুত্বর দিকে আমরা আলোচনা করি তাহলে বলতে পারি সন্তুষ্ট হওয়া অথবা সন্তুষ্ট থাকা এটি হচ্ছে দিনের আসল একটি রূপ যে ব্যক্তি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন তিনি দিনকে সুন্দরভাবে বুঝতে পেরেছেন দিনের পূর্ণতা তিনি অর্জন করেছেন ইমানের পূর্ণতা তিনি অর্জন করেছেন কেননা তিনি সর্ব অবস্থাতে সন্তুষ্ট যত ধরনের বালা মুসিবত বিপদ আপদ এগুলো কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে যদি আল্লাহর পক্ষ থেকে আসে এই ক্ষেত্রে আপনার আমার করণীয় কি আপনার আমার করণীয় হলো ধৈর্য ধারণ করা আল্লাহ সুহান শিক্ষা দিয়েছেন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله قالوا إنا لله وإنا إليه راجعون যখন মুসিবত তাদের কাছে আসে তখন তারা বলবে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি আবার তার কাছে ফিরে যাব এই মুসিবতে ধৈর্য ধারণ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ অনুকম্পা তার ক্ষমা তাদের জন্য রয়েছে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাদের সম্পর্কে বলেছেন ওয়া উলাইকা হুমুল মুহতাদুন এরাই হচ্ছে সঠিক পথের উপর পরিচালিত সঠিক পথের উপর তারা রয়েছেন কঠিন বালা মুসিবত তিনি আল্লাহর দিকে ফিরে গেছেন আল্লাহর দিকে তিনি ফিরে যে নিজকে আল্লাহর আল্লাহর কাছে তিনি সমর্পণ করেছেন এবং এই কথাই বলেছেন যে এটি তো আল্লাহর পক্ষ থেকে আমি ধৈর্য ধারণ করছি প্রাণপ্রিয় উপস্থিতি আমরা তাহলে স্পষ্ট হতে পেরেছি এটি হচ্ছে দিনের আসল রূপ আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা তিনি যে বিধান দিয়েছেন ইসলাম ইসলামের বিধিবিধানের উপর সন্তুষ্ট থাকা তিনি যে আমাদের জন্য মোয়াল্লিম শিক্ষক পাঠিয়েছেন আমাদের পথ প্রদর্শক পাঠিয়েছেন আমাদের ভীতি প্রদর্শক পাঠিয়েছেন নেবিকে পাঠিয়েছেন যা দিয়ে নেবিকে পাঠিয়েছেন তার প্রতি সন্তুষ্ট থাকা তাকে সুন্দরভাবে মেনে নেওয়া এটি হচ্ছে দিনের আসল রূপ এজন্য আমরা বলতে পারি যারা ইমানের স্বাদ পেয়েছেন তারা মূলত সন্তুষ্ট থেকেই পেয়েছেন আমরা খুব ভালো করে আদিস জানি নেবি সাল আলী সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন আব্বাস বিন আব্দুল মোত্তলিব তিনি বলেছেন তিনি নবী সাল্লাহ আলী আসাল্লামের কাছ থেকে শুনেছেন আল্লাহ নিয়ে বলেছেন যা আমাল ইমান ওই ব্যক্তি ইমানের মজা পেয়ে আছে মজা পেয়েছে মান রদিয়া বিল্লাহি রব্বা যে আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট তাহলে তার সন্তুষ্ট ভাব রয়েছে আল্লাহকে পেয়ে আল্লাহ আমার রব তিনি আমার পরিচালনা করেন তিনি আমার প্রয়োজন মিটান তিনি আমাকে দেন তিনি আমাকে বাধা দেন যা তিনি দিতে চান কেউ তাকে ফিরাতে পারে না যা তিনি আমাকে দিতে চান না পৃথিবীর কেউ আমাকে দিতে পারে না যেটি আমরা নামাজের প্রতিনিয়ত বলি আল্লাহ লিমা আতইতা হে আল্লাহ তুমি যা দাও তা কেউ বাধা দিতে পারে না আল্লাহ লিমা আতই তুমি যা দাও তা কেউ বাধা দিতে পারে না ওয়ালা মতইয়া লিমা মানাত আর কেউ দিতে পারে না কেউ দাতা হতে পারে না আপনি যা দিতে চান না যা বাধা দিয়েছেন কেউ দিতে পারে না এটি হলো মমিনের গুণ মমিন সবসময় আল্লাহর প্রতি সুন্দর ধারণা পেশ করবে আল্লাহ সুবাহতাল্লাহ এতটুকু আমার জন্য এই পৃথিবীতে বাজেট রেখেছেন যতটুকু বাজেট রেখেছেন ততটুকুই আমি পাব এর চেয়ে বেশি সম্ভব নয় পৃথিবীর মানুষগুলো সকলেই যদি একত্রিত হয় এরপরও দিতে চাই এরপরও দিতে পারবে না আল্লাহ যদি না চান এজন্য এটি দিনের আসল একটি রূপ ইমানের পূর্ণতা ইমানের মজা ওই ব্যক্তি শুধু লাভ করে যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে মেনেছে দিনকে দিন পেয়ে তিনি সন্তুষ্ট নেবীকে নেবী হিসেবে পেয়ে তিনি সন্তুষ্ট প্রিয় উপস্থিতি এই আমরা বলবো যে আসলে হৃদ সন্তুষ্ট থাকা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকার রূপ হল এটি একটি ইমানই বিষয় আমি আন্তরিকভাবে আল্লাহর প্রতি সন্তুষ্ট রয়েছি রব হিসেবে সন্তুষ্ট আর এর মাধ্যমেই কিন্তু আল্লাহর দিকে আমার যত ধরনের তোয়াজ্জ তার দিকে ফিরে যাওয়া তার আনুগত্য স্বীকার করা তার বশ্যতা স্বীকার করা সবগুলো তখনই হবে যখন তিনি আল্লাহর প্রতি সন্তুষ্ট হতে পারবেন আল্লাহর প্রতি সন্তুষ্ট তিনি আল্লাহর কাছে নত হয়ে গেছেন এই আমাদের নাম হলো মুসলিম আমরা আত্মসমর্পণ করেছি আত্মসমর্পণ করেছি মানে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করেছি আল্লাহ যা বিধান দিয়েছেন আমরা তা মেনে নিয়েছি সন্তুষ্ট হয়ে গেছি এটি হচ্ছে আল্লাহর প্রতি সন্তুষ্ট হওয়া যে ব্যক্তি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহ সুবহানতলা তার প্রতি সন্তুষ্ট এই জন্য যারা সাহাবাগন ছিলেন তারা দিনের বিধিবিধান পেয়ে সন্তুষ্ট হয়েছেন আল্লাহ সুবহানতলা সুরা মায়েদাতে অনুরূপভাবে সুরা বাইয়েনাতে বেশ অনেক আয়াত রয়েছে যে আয়াতের শেষ অংশে আলোচনা করেছেন রদিয়াল্লাহ আনহুম রদু আন তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন আল্লাহ সুবহানতলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন তারা দিন পেয়ে সন্তুষ্ট হয়েছিলেন নেবিকে নেবি হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছেন কোরআনকে উল্লহ আল্লাহর কিতাবে গাইডবুক গাইড বুক হিসেবে তারা সন্তুষ্ট হয়ে গেছেন যা বিধিনিষেধ রয়েছে তা আমাদের কল্যাণের জন্যই রয়েছে যদিও আমার বুঝতে ভুল হয় তাহলে আমরা বলবো যে ব্যক্তি এই প্রথম অংশ ঠিক করতে পেরেছে আল্লাহর প্রতি সন্তুষ্ট হতে পেরেছেন বাকিগুলো তার জন্য সহজ আর যে ব্যক্তি আল্লাহর প্রতি সন্তুষ্ট হতে পারেননি বাকিগুলো তার জন্য অনেক অনেক কঠিন বাকি যে দিক রয়েছে সন্তুষ্ট হওয়ার যে দিকগুলো রয়েছে স্টেপগুলো রয়েছে এগুলো তার জন্য অনেক কঠিন হবে কেননা তিনি সুন্দরভাবে আল্লাহর প্রতি সন্তুষ্ট হতে পারেননি যে ব্যক্তি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন তিনি বাকি দিকগুলো খুব সুন্দর করবেন কাফেরদের গুণ হলো আল্লাহ সুব্রতলা বর্ণনা করেছেন আল্লাহর যে মানমর্যাদা রয়েছে তিনি যে রব তিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন আমাকে তিনি সৃষ্টি করেছেন আমাকে নড়াচড়া করার শক্তি দিয়েছেন তিনি আমার জন্য বিধান নির্ধারণ করেছেন যাতে আমার কল্যাণ রয়েছে তা তিনি আমাদেরকে দান করেছেন মমিনের গুণ পক্ষান্তরে তারা কিন্তু মেনে নেয়নি আল্লাহ তালা তাদের গুণ বর্ণনা করেছেন ওমা কদরুল্লাহ হাক্কা কদেরে তারা আল্লাহকে যথাযথ মূল্যায়ন করে তাই তো তাদের মধ্যে যত ধরনের অন্যায় অবাধ্যতা সবগুলো তাদের মাঝে দেখা গেছে এক্ষেত্রে একজন মেন যে ইমানদার যিনি আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহর প্রতি সন্তুষ্ট তিনি তার মাঝে যত ধরনের অন্যায় রয়েছে এই অন্যায়গুলি কম দেখা যাবে কম দেখা যাবে আল্লাহর প্রতি যে যত সন্তুষ্ট আল্লাহকে যে যত মূল্যায়ন করবেন মূল্যায়ন করতে পারবে তিনি আমার রব তার কাছে আমাকে ফিরে যেতে হবে তার কাছে আমার হিসাব নিকাশ পেশ করতে হবে যা কিছু অন্যায় করব সেগুলোর প্রাশ্চিত্য ভোগ করতে হবে সবগুলো যখন স্মরণ হবে তখন তার চলার পথ সুন্দর হবে তিনি আল্লাহকে মূল্যায়ন করবেন এই আমরা বলবো যে সন্তুষ্ট হওয়ার যে গুণগুলো রয়েছে এই গুণ কিন্তু মূলত মিনের গুণ আমরা প্রথমেই বলেছি আত্মিক একটি গুণ আকিদার গুণ আমি সন্তুষ্ট না সন্তুষ্ট নই এই বিষয়ে আল্লাহ সুহানতা তিনি একমাত্র জানেন এটি আমার হৃদয়ের অভিব্যক্ত আমি যা মনে মনে চিন্তা করি যা আমি ভেবে নিয়েছি যা আমার হৃদয়ে রয়েছে এটি শুধুমাত্র আমি জানি আমি জানি আমি আল্লাহর প্রতি কতটুকু সন্তুষ্ট দিনের প্রতি কতটুকু সন্তুষ্ট কতটুকু আমি যত্নমান কতটুকু রবকে রব হিসেবে আমি মান দিয়েছি যদি আমার রব হিসাবে মান দেই তাহলে তার আদেশগুলোকে আমরা গ্রহণ করব এবং সেভাবে কিন্তু পালন করব এজন্য যে ব্যক্তি আল্লাহর প্রতি সন্তুষ্ট প্রথম দিক তার মাঝে দেখা যাবে আর হৃদয় আনসার ইল্লাহ তিনি সন্তুষ্ট হবেন আল্লাহর বিধানের কাছে যত তিনি বিধান দিয়েছেন সবগুলোকে মেনে নেবেন যতটুকু আমার জন্য তিনি বিধান নির্ধারণ করেছেন যা নির্ধারণ করেছেন এই ক্ষেত্রে আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই অনুরূপভাবে আমার কোনো আমার কোনো এখানে মন্তব্য নাই মন্তব্য ছাড়াই মেনে নেবেন মন্তব্য নাই এখানে আল্লাহ সুফহান আমার জন্য নির্ধারণ করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতটুকু তিনি বলবেন কেননা আল্লাহ সুফহান সুরা আহজাবের ছত্রিশ নম্বর আয়াতে ইরশাদ করেছেন ওয়ামা কান আলি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা কদাল্লাহ ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা আল্লাহ তাআলা বলেছেন যে কোনো একজন মুমিন এবং মুমিনার জন্য এই ফ্যাসিলিটি নাই তার এই ধরনের কোনো সুযোগ নাই যা আল্লাহ তার জন্য নীতিমালা পেশ করেছেন তার নেবী নেবিব সাল্লাহ আলী ওসাল্লাম নীতি নির্ধারণ করে দিয়েছেন সেখানে তার নিজস্ব কোনো ফ্যাসিলিটি অভিমত যে না এটি তো মানা যেতে পারে না এই মুহূর্তে এটি মানা যাবে আমরা আধুনিক একটি অবস্থাতে রয়েছি আমাদের সব কিছু অত্যাধুনিক এই অবস্থাতে এই জিনিসটি মানা যাবে অথচ আল্লাহ সুখান সেটি তার জন্য নীতিমালা নির্ধারণ করেছেন নেবিম সাল্লাহ আলী ওসাল্লাম তার জন্য নীতিমালা হিসেবে পেশ করেছেন শরীয়ত সম্মত করেছেন আর এই ক্ষেত্রে তার মন মাইন্ড হলো তার চিন্তাধারা হলো ভিন্ন এই অধিকার কিন্তু আল্লাহ সুহামতাল্লাহ তার মমিন বান্দাকে দেন মমিন বান্দাকে দেননি এজন্য শরীয়ত যেভাবে এসেছে সেভাবে তাকে মেনে নিতে হবে বরং যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরোধিতা করে তার নীতিমালার বিরোধিতা করে আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেছেন ওমাই আসিল্লাহ রসুল্লাহ যারা আল্লাহ এবং আল্লাহর অবাধ্য আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেছেন ফাকত দল্লা দলালাম মুবিনা সে স্পষ্ট ভ্রষ্টতার উপরে সে পদভ্রষ্ট এজন্য প্রাণপ্রিয় উপস্থিতি সবসময় আমাদেরকে সন্তুষ্ট যে ভাব এটি যেন আমাদের হৃদয় থেকে থাকে অনুরূপভাবে হৃদয়ে হলে আমাদের বাস্তবতে কিন্তু ধরা পড়বে আপনি বাস্তবমুখী হবেন আপনার মাঝে আমলগুলো সুন্দর হবে এজন্য আল্লাহ সুফানা হুয়া তালা তিনি কিন্তু গুণ বর্ণনা করেছেন বিশেষ করে যখন গণিমতের মাল ভাগ হতো এক শ্রেণীর এক শ্রেণীর অবস্থা ছিল যাদের ইমান তখনও পাকাপুক্ত হয়নি আল্লাহ সুবহান তাদের সম্পর্কে বলেছেন ওমিনহুম মাইয়াল মিজুকা ফিস সাদাকাত ফাইন উতু মিনহা রদু ওয়াইলাম ইউতাউ মিনহা ইদাহুম ইয়াসখাতুন যে তাদেরকে গনিমতের মাল দেওয়া হলে তারা খুব সন্তুষ্ট না দেওয়া হলে তারা অসন্তুষ্ট ভাব দেখায় আল্লাহ সুবহান তাআলা যাদের জন্য নির্ধারণ করেছেন যা নির্ধারণ করেছেন এটি পেয়ে তারা সন্তুষ্ট হবে যদি তার নসিবে নাও থেকে থাকে এরপরে তিনি সন্তুষ্ট তাদেরকে দেওয়া হলে সন্তুষ্ট হবেন না দেওয়া হলে অসন্তুষ্ট ভাব তাদের মাঝে হবে এটি কিন্তু মুমিনের হবে না মুমিনের হবে না এই জন্য প্রাণপ্রিয় উপস্থিতি এখন যদি বর্তমান অবস্থাতে আমরা এইভাবে কথা বলি যে আল্লাহ সুবহানাহ তাআলা আমাকে বিশাল কিছু দেননি অর্থ সম্পদ এত দেননি বিধায় আমি আল্লাহর ইবাদত কি করি না আচ্ছা এক শ্রেণীর ভাইয়েরা যে ভাই আমি গরিব মানুষ কষ্ট করে আমাকে খেতে হয় উপার্জন করতে হয় কখন ইবাদত বন্দীগীর সময় আল্লাহ তো আমাকে গরিব করে সৃষ্টি করেছে আল্লাহ আমাকে গরিব করে সৃষ্টি করেছে বিধায় আমাকে কষ্ট করতে হয় যে কষ্টের জন্য ইবাদত বন্দীগি থেকেও দূরে আছি নওজুবিল্লা মিনজা এটি কোনো মমিনের কথা হতে পারে না এটি কোনো মমিনের কথা হতে পারে না অর্থ সম্পদ পেলে আপনি ইবাদত বন্দীগি করবেন আপনার অবস্থা সচ্ছল হলে আপনি ইবাদত বন্দীগী করবেন আর যদি অসচ্ছল হয় তাহলে আল্লাহকে আপনি ভুলে থাকবেন না এটি তো মুমিনের গুণ নয় সর্ব অবস্থাতে মুমিনের গুণ হল সবসময় তিনি সন্তুষ্ট রয়েছেন এবং আল্লাহমুখী তিনি ইবাদতবন্দিকে সুন্দর করে চলেছেন সুন্দর করে সম্পাদন করেন এটি হলো মুমিনের গুণ অবশ্যই আমাদেরকে এই বিষয়টি বুঝতে হবে তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুলের যে বিধান রয়েছে তাতে আপনাকে সন্তুষ্ট হতে হবে কে সন্তুষ্ট হতে পারবেন যে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন তিনি তার বিধানকে মেনে নিতে পারবেন দ্বিতীয় দিক হল যত ধরনের বিপদ আপদ এই বিপদ আপদে ধৈর্য ধারণ করা এটিও একটি সন্তুষ্টির চূড়ান্ত পর্যায় কঠিন মুহূর্ত চলে এসেছে কঠিন মুহূর্ত এই ক্ষেত্রে আপনি কি করবেন ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে আপনি গালিগালাজ করবেন কাকে গালিগালাজ করবেন যিনি এই অবস্থা আপনার জন্য ফিরিয়ে দিলেন তাকে নওয়াজুবিল্লা বিন জালেক যদি এমনটি হয় আল্লাহকে কেউ যদি দোষারোপ শুরু করে দেয় তাহলে আল্লাহর অবদ্ধতায় তিনি লিপ্ত হয়ে গেলেন অসন্তুষ্ট ভাব তার মাঝে ফুটে উঠেছে তার আল্লাহর প্রতি কুধারণের সৃষ্টি হয়েছে এই আমাদেরকে সতর্ক হতে হবে কেননা যত বালা মুসিবত ইতিপূর্বে এসেছে মুসাল্লাহ আলী বলেছেন এজমুল জাজাইমা এজমিল বালা তার বিপদ আবার যত কঠিন হবে তার পুরস্কার তত বড় আল্লাহ আকবর এই জন্য নবী এবং রসুলগণের কাছে কিন্তু অনেক বড় বড় পরীক্ষা এসেছিল আর তারা পরীক্ষায় পাশ করেছিলেন সন্তুষ্ট ছিলেন যে এই বালা মুসিবত এসেছে আলহামদুলিল্লাহ আদম সাল্লাম থেকে শেষ নেবী নিবি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত আমরা যদি বালা মুসিবতের ঘটনাগুলো একটি একটি করে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো প্রায় নবীর কাছে এ ধরনের কঠিন না কঠিন অবস্থা তাদের কাছে এসেছে এবং তারা ওই অবস্থাতে ধৈর্য ধারণ করেছেন তারা এই চূড়ান্ত পরীক্ষা তাদের কাছে এসেছে তারা আল্লাহর প্রতি সন্তুষ্টই ছিলেন বিন্দুমাত্র আল্লাহর প্রতি তাদের অসন্তুষ্ট ভাব আসেনি অনীহা ভাব আসেনি আল্লাহর প্রতি কুধারণা তারা পোষণ করেননি বরং ইবাদত বন্দিতে আরও তারা ঝুঁকে গেছেন যখন তাদের কাছে কঠিন অবস্থা এসেছে এই জন্য নবী সাল্লাহ আলী বলেছেন যার পরীক্ষা হবে যত কঠিন তার পুরস্কার কিন্তু তার তত বড় প্রাণ প্রিয় উপস্থিতি জন্য নবীম সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন যদি কোনো বালা মুসিবত চলেই আসে ওয়াইন আসাবাকা শাইউন ফালা তাকুল লাউ আন্নি ফাআলতু কানা কাযা ওয়া যদি কোনো বিপদ ঘটেই যায় তাহলে কথা তোমরা বলার চেষ্টা করো না যে আজকে যদি বাজারে বের না হতাম তাহলে তো এই বিপদটি আসতো না আজকে যদি এটি না হতো তাহলে তো এই ঘটনা ঘটতো না আমার বিপদ আসতো না বিপদ চলে এসেছে এখন দোষারোপ করা একে ওকে না এটি ঠিক হবে না বরং আল্লাহ নিয়ে বলেছেন লাউ যে শব্দটি আমরা বলি যদি যদি না বের হতাম তাহলে আমার মানিব্যাগ হারিয়ে যেত না যদি আজকে না যেতাম তাহলে আমার পা ভেঙে যেত না আল্লাহ নিয়ে বলেছেন এ যদি যদি বলো না বরং তোমরা বলো কিন কুল আল বরং বলো আল্লাহ যা চেয়েছেন যাতে মঙ্গল ছিল সেটি আমার ঘটে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি সন্তুষ্ট ভাব আল্লাহ নিয়ে বলেছেন যে লাউ বলাটি যদি যদি বলাটি এটি শয়তানের কথা এটি থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে প্রাণপ্রিয় উপস্থিতি আল্লাহ সুবহান ওয়া তিনি আলোচনা করেছেন ও আসা আন তাকরাহু সেই ওয়া হুয়া খায়রুল তোমরা যেটিকে অপছন্দ করো হতে পারে তাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে ও আসা আন তুহিব্বু শাইআন ওয়া তোমরা তোমাদের জন্য যেটিকে কল্যাণকর মনে করো হতে পারে তাতে অকল্যাণ রয়েছে এটি অনেক দিক রয়েছে আল্লাহ সুবহান ওয়া আমাদের ভালো এবং মন্দ জানেন তিনি যা দান করেছেন যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকা এজন্য আমরা এভাবে বিষয়টিকে বোঝার চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া প্রতি সবসময় সন্তুষ্ট থাকা এবং আল্লাহর যথাযথ মূল্যায়ন করা তার হক দেওয়া তিনি যা আদেশ এবং নিষেধ করেছেন তা পরিপূর্ণভাবে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 নিয়ামত রয়েছে আপনার নিজের সাড়ে তিন হাত বডির দিকে যদি আপনি শুধু লক্ষ্য করেন আপনার বডির দিকে এখানে কত ধরনের আপনাকে গিফট আল্লাহ সুহামতাল্লাহ দান করেছেন আপনি সেটি হিসাব দিতে পারবেন না যদি শুধুমাত্র আপনাকে শুধু বডি দিতেন আল্লাহ সুবাহতাল্লাহ যে বডি সচল চলে এর যদি আপনি গুণকীর্তন করেন তাহলে এর গুণকীর্তন করে তো আপনি শেষ করতে পারবেন না তাহলে আমরা কিভাবে আল্লাহর প্রতি অসন্তুষ্ট ভাব প্রকাশ করতে পারি কিভাবে তার ইবাদতবন্দিকি থেকে দূরে থাকতে পারি কিভাবে তার প্রশংসা থেকে দূরে থাকতে পারি এটি তো মমিনের স্বভাব নয় এজন্য আমরা বলবো যে আসলে সন্তুষ্টির যে নিদর্শনগুলো রয়েছে সেই নিদর্শন হলো আল্লাহ সুবহান যত রূপ দিয়েছেন তাতে আপনি খুব সন্তুষ্ট হয়েছেন এই ক্ষেত্রে নেবিবু সাল্লাহ আলিয়াল্লাম থেকে সুন্নতি পদ্ধতি রয়েছে কোনো বিষয় যদি আপনার কাছে কঠিন হয়ে দাঁড়ায় তাহলে আপনি ইস্তেখারা করতে পারেন ইস্তেখারাতে যা এসেছে তার প্রতি সন্তুষ্ট যা ঘটে গেছে ঘটে যাওয়া অবস্থার উপরে আপনি সন্তুষ্ট সেটি পাওয়ার ক্ষেত্রে হোক না পাওয়ার ক্ষেত্রে হোক আগামী দিনের জন্য আপনার যে ভূমিকা সে ভূমিকা হল খুব সুন্দর এগুলো হল আপনার সন্তুষ্ট থাকার বেশ কিছু নিদর্শন যে আপনার মাঝে সন্তুষ্টি ভাব রয়েছে আপনি সর্ব অবস্থাতে আল্লাহর প্রতি সন্তুষ্ট ঘটে গেছে আর এটি যদি না করতাম তাহলে আমার এতগুলো টাকা হারিয়ে যেত না এই সে তো ঘটেই গেছে আলহামদুলিল্লাহ যেটি আমার পাওনা ছিল আমার কাছে রয়ে গেছে এজন্য আমাদের সব সময় নিজের অবস্থাকে দেখতে হবে তাহলে আমরা নিয়ামতগুলো খুঁজে পাবো আল্লাহর প্রতি সন্তুষ্ট হতে পারবো আল্লাহ সুবহানাহু বলেছেন ওফি আংফুসিকুম আফালা সিরুন তোমাদের বিষয়ে কি তোমরা একটু নজর দাও না আল্লাহ তালা কত তোমাদেরকে গিফট দিয়েছেন আর এগুলো বাড়তে থাকবে যখন আমরা নিয়ামতকে চিনব অস্বীকার না করব আল্লাহ তালা বলেছেন ইয়ারিফুনা নিয়ামাতাল্লাহ সুম্মায়ুন নাহা এক শ্রেণীর মানুষ হবে যারা আল্লাহর উপঢৌকনকে চিনবে এরপরে অস্বীকার করবে আল্লাহর নিয়ামত আল্লাহ তালা আমাকে শক্তি দিয়েছেন বলার শক্তি দিয়েছেন চলার শক্তি দিয়েছেন এরপরে আবার অস্বীকার করবে এটি কিন্তু মমিনের গুণ নয় মমিনের গুণ নয় এজন্য আল্লাহ সুফহান যে সুন্দর বিবেক বুদ্ধি দিয়েছেন সেগুলোকে কাজে লাগানো আল্লাহ তারা সন্তুষ্ট হন তার বান্দার প্রতি যখন তিনি আল্লাহর গুণকীর্তন করেন এই জন্য আল্লাহ সুহাম তালা তার নবীকে আদেশ করেছেন ফাসাব্বিহ মিনাস হে নবী আপনি আপনার প্রভুর গুণকীর্তন করেন তার প্রশংসা আপনি বর্ণনা করেন আর আপনি অধিক হারে সেজদারত হন আপনি সেজদা করুন নামাজ আদা করুন আপনি এটি হচ্ছে প্রশংসার তার প্রতি সন্তুষ্ট থাকার উত্তম একটি নিদর্শন আপনি আল্লাহমুখী হয়েছেন ইবাদত বন্দীগী বেশি করেন আল্লাহ নিয়ে বলেছেন আনিল আবদে আকলাহ আলাইহা আল্লাহ সুমতাল্লাহ তার ওই বান্দার প্রতি তিনি সন্তুষ্ট হন যে অল্প খাদ্য গ্রহণ করে খাদ্য খায় আর আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা দিয়েছেন আল্লাহ সুফহান আলহামদুলিল্লাহ আমরা শেষ করব নবী সাল্লাহ আলী ওসাল্লাম তাকে আল্লাহ সুফহান সুসংবাদ দিয়েছেন তার সুসংবাদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া করেছেন ওয়ালা সাউফা রব্বুকা হে নেবি আপনাকে আল্লাহ সুবহানাহু অচিরেই অনেক কিছু গিফট দান করবেন যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন অনুরূপভাবে মুমিনদের জন্য এই সুসংবাদ যারা আল্লাহ সুবহানাহু তালার প্রশংসা করবেন আল্লাহ সুবহানাহু তাদের জন্য এত তাদের গিফট তৈরি করে রেখেছেন যে গিফট পেয়ে তারা কিন্তু খুশি হয়ে যাবেন তারা তার যে উপঢগণ তা পেয়ে তারা সন্তুষ্ট হবেন এই জন্য নবীপুর সাল্লাহ সাল্লামকে আল্লাহ সুবহান অগ্রিম তিনি সুসংবাদ দিয়েছেন ওলা সৌফা রব্বুকা ফাতরদা আল্লাহ অচিরেই আপনাকে দান করবেন যা পেয়ে আপনি সন্তুষ্ট হবেন অতএব আমাদের করণীয় হলো আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন লাইন শাকার তুমলা জিদান্নাকুম তোমরা গুণকীর্তন করো আল্লাহ সুহামতাল্লাহ তোমার আরও বৃদ্ধি করে দেবে ওলা ইন ক্যাফার তুম ইন্না আদাবিলা শাদীর আর তোমরা যদি আল্লাহর অবাধ্য হও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন তিনি আযাব দিতে পারেন তিনি আজাব দেন তার আজাব কিন্তু খুব কঠিন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার গুণকীর্তনকারী বান্দা হিসেবে কবুল করে নেন তার প্রতি সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন সর্ব অবস্থাতে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা